ইমানদার মুসলিম ব্যক্তি একই গর্ত থেকে দুইবার ধ্বংসিত হবে না এই হাদিসে মুসলিম ব্যক্তির গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে যে মুসলিম ব্যক্তি প্রকৃতপক্ষে সবসময় সজাগ থাকবে সতর্ক থাকবে সে হবে বিচক্ষণ সে হবে চতুর সে হবে জ্ঞানী সে হবে বুদ্ধিমান সে কখনোই ধোকা খাবে না একই স্থানে দুইবার ধোকা খাবে না একই স্থানে বারবার ধোকা খাবে না কিন্তু অনেক সময় দেখা যায় মুসলিম সমাজে অনেক মানুষ একই ভুল বারবার করে এই হাদিসের উপদেশ হলো যে একই ভুল যেন বারবার আমাদের দ্বারা না হয় অর্থাৎ রসুল্লাহ সাল্লাম যে আমরা বললেন যে একই গর্তে দুইবার তাকে কোনো কষ্টদায়ক বস্তু দংশন করতে পারবে না এর মানে যে মমিনকে কেউ ধোকা দিতে পারবে না দ্বিতীয়বার প্রথমবার ধোকা খেতে পারে প্রথমবার তার ভুল হতে পারে কিন্তু একই কাজে একই স্থানে বারবার ভুল হওয়া এটা প্রকৃত মমিনদের বৈশিষ্ট্য নয় তাহলে মমিনরা হবে সবসময় সজাগ সতর্ক আর তার মধ্যে গাফিলতি থাকবে না আমরা যে কোনো কাজ করব সতর্কতার সহিত করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে গাফিলতির মধ্যে রয়েছে মুসলিম ব্যক্তি কাজ ভালো হচ্ছে না ঠিকভাবে সে অগ্রসর হচ্ছে না ঠিকভাবে সে আগে বাড়তে পারছে না সে নিজেকে উন্নতর পথে নিয়ে যেতে পারছে না সে নিজেকে আগে বাড়াতে পারছে না শেষ পর্যন্ত সে নিজেকে ভাগ্যের দোহাই দিয়ে বাঁচাবার চেষ্টা করে আপনারা জানেন যে ভাগ্যের দোহাই দিয়ে কেউ বাঁচতে পারবে না হ্যাঁ যখন কাজ ঘটে যাবে তখন বলা চলবে যে হ্যাঁ এটা ভাগ্যে ছিল কিন্তু আপনার ভাগ্য পরবর্তীতে কি আছে না আছে এটার জন্য আপনি বসে থাকবেন অলসতা আপনার মধ্যে পাওয়া যাবে আপনার মধ্যে গাফিলতি পাওয়া যাবে এইটা যেন না হয় কেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবসময় সজাগ থাকতেন সতর্ক থাকতেন তার মধ্যে বিচক্ষণতা ছিল তিনি ছিলেন বিচক্ষণ মানুষ যেন কেউ তাকে বারবার ধোকা না দিতে পারে তাই রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নিজেকে রক্ষা করার জন্য নিজের ওম্মতকে রক্ষা করার জন্য সতর্ক করে গেছেন সজাগ করে গেছেন তাদেরকে যেন তাদের দুশ্মন ধোকা না দিতে পারে শয়তান তাদেরকে যেন ভুল পথে না নিয়ে যেতে পারে এর জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের উপদেশ মেনে চলবো সম্মানিতা বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা আমার তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা তবুও তিনি কত সতর্ক থাকতেন কত সজাগ থাকতেন এই জন্য আল্লাহ তাবারকাল আমাদেরকে উপদেশ দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে যে রুজি রুটির দিক দিয়েও হালাল উপার্জনের দিক দিয়েও সজাগ থাকবো যেন আমাদের মধ্যে হারাম বস্তু না আসে এবাদতের দিক দিয়েও সজাগ থাকবো মাতা পিতার সম্মান রক্ষা করার দিক দিয়েও সজাগ থাকবো সমাজে উপকার উপকার করার জন্যও সজাগ থাকবো আমার যারা দুশ্মন আছে তাদের হাত থেকে বাঁচার জন্যও সজাগ থাকবো আপনি যতই সৎকর্ম করেন যতই ভালো কাজ করেন আপনার কোনো না কোনো দুশ্মন থাকবেই তো সেই দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য আপনাকে সজাগ থাকতে হবে আপনাকে চেষ্টা করতে হবে সম্মানিতা বোনের আমার স্নেহের মেয়েরা আমার আর সম্মানিত ভাইয়ের আমার স্নেহের ছেলেরা আমার সবাই আমরা ছোট থেকে লালিত পালিত হব এমন অবস্থায় যে আমাদের মধ্যে বিরাজ করবে সব সময় ন্যায় নীতি বিরাজ করবে আমাদের মধ্যে সতর্কতা বিরাজ করবে আমাদের মধ্যে বিচক্ষণতা আমরা সব সময় বিচক্ষণ হয়ে থাকব আমরাকে কেউ যেন ধোকা না দিতে পারে তাই ইসলাম ধর্মে আমরা যত কিছু এবাদত পাচ্ছি দেখেন সমস্ত এবাদতের জন্য নির্দিষ্ট টাইম রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট স্থান রয়েছে কখন আমি রোজা ইফতার করব। কখন রোজা ছাড়ব কখন রোজা ধরব এগুলোর জন্য সাজাগ থাকতে হবে কখন নামাজের টাইম হলো আবার কখন নামাজের টাইম শেষ হয়ে যাবে এগুলোর জন্য সজাগ থাকতে হবে এটার জন্য সজাগ থাকতে হবে যে আমার আচরণের জন্য আচরণের দ্বারা আমার আচরণের দ্বারা কাউরি যেন কষ্ট না হয় আমার আচরণের দ্বারা কাউরি মনে যেন মনে কাউরি মনে যেন কষ্ট সৃষ্টি না হয় কাউরি মনে যেন কষ্ট দেখা না দেয় আমার আচরণের দ্বারা যেন লোকের ক্ষতি না হয় লোকের উপকার যেন হয় এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে মমিন ব্যক্তি একই গর্তে দুইবার ক্ষতিগ্রস্ত হবে না তো আমরা কি যেন কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে এই জন্য আমরা সব সময় সজাগ থাকবো আকুল কৌলি হাদা ও আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি